আল্লাহ এরকম অনেকগুলো আয়াত আছে আপনারা জানেন ইসলামের মূল ভিত্তি ইমান ইমানের বিনা কয়টা ইসলামের বেনা পাঁচটা ইসলামের না কয়টা পাঁচটা ইসলামের পঞ্চ বেনার একটা হচ্ছে কি ইমান আর ইমানের আবার ছয়টা বেনা আছে কয়টা বেনা আছে এর মধ্যে মূল হচ্ছে তৌহিদ মূল কি তৌহিদ এই তৌহিদের দুইটা রোকন কয়টা রোকন আমরা এখন এটা নিয়ে আলোচনা করছি তাওহিদের দুই রোকনের একটা রোকন মানে প্রথম রোকন হচ্ছে তাগুতকে বর্জন করা তাকে বর্জন করা এটা এমন একটা বিষয় এই বিষয়টা না হলে ইমান পূর্ণতা লাভ করে না এজন্য কোরআনের সুরা বাকারা দুই নম্বর সুরার দুইশো ছাপ্পান্ন নম্বর তাল্লা বলছেন তামাই এক ফুরবিত তাগুত অয়ুমিন বিল্লাহি فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها এখানে বলা হচ্ছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো ওয়ায়ুমিন বিল্লাহ আর আল্লাহর প্রতি ইমান আনলো ফাকাদ ইস্তামসাকা সে সত্যভাবে ধরলো এমন এক রজ্জু লাংফে সাম আল্লাহ যা কখনো ছিঁড়ে দেওয়ার নয় এটা লক্ষণীয় বিষয় প্রথমে বলছে ফামাই এক ফুরবিদ তাগুত যে তাগুতকে কুফুর করে প্রত্যাখ্যান করে বর্জন করে ত্যাগ করে এরপরে বলা হয়েছে আল্লাহর পরিমাণ আনে এর কয়টা বিষয় হলো তাগুতকে বর্জন আল্লাহকে এখন যে আল্লাহকে মানল কিন্তু তাগুতকে বর্জন করলো না তার ইমান হবে অথচ তাগুত কি জিনিস আমরা তাই জানি না বর্জন তো পরের কথা এখানে আল্লাহ শর্ত লাগিয়েছেন এখানে পাবাই এক ফুর ওলামা একরাম বলছেন আরবি গ্রামার অনুযায়ী এক ফুরু না এখানে কি আছে পাবাই এক ফুর অর্থাৎ রা থাকিন তার মানে শর্ত যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো কুফুর করলো অয়মিন বিল্লাহি আর আল্লাহ পরিমাণ আনলো এই শর্ত যে পূরণ করলো ফকাদ ইস্তাম সাকাবিল ওরওয়াতিল উস্কা সে ব্যক্তি মজবুত হাতল মজবুত করা ধরলো মনে করেন এই ফ্যানগুলো ঝুলছে একটা করার সঙ্গে এখন যদি করাটা দুর্বল হয় তাহলে ফ্যান ছিঁড়ে পড়বে আবার কড়া মজবুত কিন্তু ধরতে হবে শক্ত হবে দুর্বল জয়েন্ট দিল তাহলে কি হবে আল্লাহ বলছেন ফামাল ফকাদ ইস্তাম সাকা ইস্তাম সাকা মাসাকা বলেন নাই মাসাকা হলো এক হাত দিয়ে ধরলে হয় ইস্তাম সাকা দুই হাত দিয়ে শক্তভাবে ধরতে হয় সে দুইটা জিনিস করতে হবে তামাই এক পূর্বিত তাগুত যে তাগুতকে প্রত্যাখ্যান করলো এরপরে অয়ুমেন বিল্লাহি আল্লাহর উপর ইমান আনলো ফকাদ ইস্তাম সাকা নিশ্চয়ই সে শক্তভাবে ধারণ করলো বিল অরবাতিল উস্তা মজবুত হাতল শক্ত রশি লানফে সাম আল্লাহ যা কখনো ছিঁড়ে দেবার নয় আর কখনো ছিঁড়বে না তাহলে এখানে প্রথম শর্ত হচ্ছে ফামাই এক ফুরবে তাগুত তাগুতকে অস্বীকার করা ইয়াতে এরকম বলা হয়েছে আর এক আল্লাহ তালা বলছেন যে এটা সব নবীদের কি বলা ছিল সুরায় নাহাল ষোলো নম্বর সুরার ছত্রিশ নম্বর আল্লাহ তালা বলছেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ওয়ালাকাদ বাসনা রাসূলা আমি সব উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে আদেশ জারি করার জন্য যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে এখানে ইজতেনাব বলা হয়েছে রাখের পিছনে লেখা থাকে কোনোটা লেখা থাকে নিরাপদ দূরে থাকুন কোনোটা লেখা থাকে দুইশো হাত দূরে থাকুন এই যে নিরাপদ দূরে থাকা ওটাকে আরবিতে বলা নাম কি বলে আল্লাহ বলছেন আলাকাত বাসনা ফিকুল্লে উম্মতের রাসুলা আমি প্রত্যেক জাতির কাছে রাসুল প্রেরণ করেছি এই আদেশ দিয়ে যে আনে আবুদুল্লাহ অজতানিবুত তাগুত তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতের থেকে নিরাপদ দূরে থাকো খালি বর্জন না বরং কি করতে বলছে নিরাপদ দূরে থাকতে হবে এখানে তাগুতকে বর্জন করা সব নবীদের দাওয়াত বলে আখ্যায়িত করেছে এই তাগুত সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে কিনা এটা খুবই জরুরি নাহলে আপনার ইমানের মূল বিষয়টাই বাতিল হয়ে গেল আমরা এখন আলোচনা করব তাগুত আসলে কি জিনিস তাগুত শব্দটা আসছে তগা থেকে থেকে তগা তগা মানে হচ্ছে কোনো জিনিস সীমা লঙ্ঘন করা তুকিয়ান থেকে মনে করুন পানি সাধারণ পানির নিয়ম হচ্ছে এই যে পানি নদীর দুই ধারে দুই কিনারা দিয়ে সীমাবদ্ধ থাকবে উপর উঠবে না এটা হচ্ছে পানির নিয়ম অনেক সময় পানি কি করে ফুসে উঠে নদীর কিনার উপরে চলে আসে তখন মানুষ ডুবে মরে এই যে পানি তার সীমানা অতিক্রম করে উপরে উঠে আসে এটাকে বলা হয় তগা কি বলে ওই যে নুহ আলাইসালামের তুফানের কথা আছে কোরআনে সেখানে বলা আছে ইন্না লাম্মা তগাল মা ও হামাল ফিল জারিয়া পানি যখন তগা করলো পানি যখন তগা করলো মানে সীমা অতিক্রম করে যখন নাকি স্থলে চলে আসলো তখন আমি তাদেরকে নৌকা তুলে নিলাম তাহলে তগা শব্দ অর্থ হচ্ছে কি সীমা অতিক্রম করা সীমা লঙ্ঘন করা নিজের স্থান থেকে লঙ্ঘন করে অন্য জায়গায় চলে যাওয়া তাহলে এখন তাগুত অর্থ কি বান্দার নিয়ম হচ্ছে পানির মতো পানির যেমন সাধারণ নিয়ম হচ্ছে নদীর দুই ধার দিয়ে সে সংরক্ষিত থাকবে বাইরে উঠবে না মানুষের নিয়ম হচ্ছে আল্লাহর আইনের দ্বারা সে নিয়ন্ত্রিত হবে আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করবে না ওই পানি যেরকম তার নিয়ম ভঙ্গ করে নদীর কিনার উপরে চলে যায় ঠিক এরকম মানুষও কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর আইনকে অমান্য করে নিজে আল্লাহর বান্দার পরিবর্তে আল্লাহর আসনে গিয়ে বসে পড়ে এটা হলো তাগুত এটার নাম কি তাগুত তাহলে আমরা তাগুত বুঝলাম যে তাগুত হচ্ছে যে আল্লাহর বান্দা হওয়ার পরিবর্তে সোজা কথা নিজের অব হয়ে যায় কি হয়ে যায় মানুষ আসলে কি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর দাস দাসত্ব করবে এই দাসত্বের সীমানা অতিক্রম করে যখন নিজে রব হয়ে যায় তখন সে কি হয়ে যায় তাহলে এক কথা আমরা বলতে পারি আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয় আনুগত্য করা হয় চাই সে কোনো ব্যক্তি হোক মুর্দার হোক পীর হোক মাদার হোক দল হোক জনক হোক ঘোষক হোক সবগুলো কি আল্লাহর পরিবর্তে মানে অবিদাবে গাইরিল্লাহ আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয় সেই কি অর্থাৎ মানুষ যখন নিজে আব্দিয়াত নিজের দাসত্বের সীমান অতিক্রম নিজের দাসত্ব নেয় কি নেয় নিজের দাসত্ব তখন সে কি হয়ে যায় তাগুত হয়ে যায় কোরআনের সুরায় তবা নয় নাম্বার সুরার একত্রিশটা কথা বলা হয়েছে ইত্তাখাযু আহবারাহুম আর রহবানাহুম আর বাবাম মিন দুনিল্লাহি যে তারা অর্থাৎ এহুদি খ্রিস্টানরা নিজেদের আহবার এবং রোহবানদেরকে পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল কি বানিয়েছিল রব বানিয়েছে এটা ব্যাখ্যা আমি বলেছিলাম যে তারা তো রব বানায় নাই আদি এমনি হাতের হাদিস বলেছিলাম যে আদি এমনি হাতে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলো আমরা তো আমাদের আলে বুজুর্গদেরকে পীরদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইনি আল্লাহ রসুলাম বলেন আচ্ছা বলো তারা যদি কোন জিকির আজকার তসবিতা হাজির ওজিফা এবাদত আইন তৈরি করে দেয় তোমরা তা মানো কিনা তা তা তো মানি এই কাজটা তো হচ্ছে আল্লাহর শরিয়া তৈরি করে দিবে কে আইন দেওয়ার মালিক কে তোমরা যখন আল্লাহর আইনের পরিবর্তে অন্য আইন তৈরি করে তা মানো তাহলে তো আল্লাহর পরিবর্তে এদেরকে রব বানানো হলো তাহলে আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় যাদের দাসত্ব করা হয় সেই লোকগুলোই হচ্ছে কি তাগুত এখন যে আল্লাহর পরিবর্তে কোনো মাদারের ইবাদত করা হয় সে মাদার আলাই কি তাগুত এরকম যদি কোনো শাসকের আনুগত আল্লাহর পরিবর্তে আল্লাহর হুকুম না মেনে কোন শাসক কোন নেতা নেত্রী হুকুম মানা হয় তাহলে সেই নেতা নেত্রী কি হয়ে যাবে তাগুত হয়ে যাবে এরকম ভাবে আল্লাহর বিধান না মেনে অন্য যার বিধান মানা হয় সে কি হবে এটা আমরা তাগুতের অর্থ বুঝলাম এখন আমরা কোরআনের চারটে আয়াতে চার রকমের তাগুতের কথা বলা আছে আমরা সে আয়াতগুলো দেখতেছি একটা আয়াত হচ্ছে সুরায় জুমার উনচল্লিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى নিশ্চয় যারা তাগুত থেকে নিরাপদ দূরে রইল আইয়া আবুদুহা তাগুতের এবাদত করার থেকে নিরাপদ দূরে রইল এখানে বুঝে গেল যে তাগুত হচ্ছে এমন গাইরুল্লাহ যে আল্লাহর পরিবর্তে যার একনিষ্ঠ এবাদত করা হয় তাকে বলা হয় কি তাগুদ কোরআনে আরেকটা আয়াত সুরায় নেশা চার নম্বর সুরার একান্ন নম্বর আল্লাহ তারা বলছেন আলম তারা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা আল্লাহ তাআলা বলছেন তুমি কি তাদেরকে দেখোনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে এলেম পেয়েছে তারা কোরআন পেয়েছে এরপরে যারা মান্য করে প্রতিমা ও তাগুতকে এবং কাফেরদেরকে বলে যে এরা মুসলিমদের তুলনায় অধিকতর শত সরল সঠিক পথে রয়েছে এরা আবার বলে যে মুসলিমদের যে আইন কানুন এর যে ব্রিটিশ ল ভালো এগুলো এখন চলে না এগুলো পূরণ হয়ে গেছে এ কথাগুলো বলে তাহলে এদেরকে বলা হয়েছে কি তাগুত এর থেকে পরিষ্কার তাগুত হচ্ছে সেই গায়রুল্লাহ যে গায়রুল্লাহর প্রতি আস্থা রাখা হয় বিশ্বাস স্থাপন করা হয় এই যুগে কোরআনের আইন চলে না এই যুগে ব্রিটিশের আইন তাহলে কোরআনের পরিবর্তে আস্থা গেল কিসের উপরে এলো তাগুত তৃতীয় আয়াত আল্লাহ তালা বলছেন সুরায় নেশা চার নম্বর সুরা সাত নম্বর আল্লাহ বলছেন আলম তরাইলাল্লাযীনা ইয়াজউমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা আল্লাহ তাআলা বলছেন আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ইমান এনেছে তার উপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে অর্থাৎ তোমার উপরে যা নাজিল করে কোরআন এটার উপর ইমান এনেছে আগের আসমানি কিতাবগুলো সব মানে অথচ অথচ তারা বিচার নিয়ে যেতে চায় কার কাছে তাগুতের কাছে অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে তাগুতকে বর্জন করতে তারা তা করে নাই আল্লাহ বলছেন অয়ুরিদু শৈতানু আইয়ুদুল্লাহম দালালাম বাঈদা শয়তান তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে চায় সুরায় নেসা চার নাম্বার সুরা সাত নাম্বার আয়াত এখানে বুঝে গেল তাগুত বলা হয়েছে কাকে যার কাছে মানুষেরা বিচার ফয়সলা নিয়ে যায় তাহলে এমন তাগুত যে তাগুতের কাছে বিচার ফয়সলা নিয়ে যায় অথচ সে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা করে না এই তাগুত কারা এই তাগুত কারা এই বিচারকরা শাসকরা জাজ কারণ এখানে আমাদের দেশে তর্জমা করে লেখা আছে শয়তান শয়তানের কাছে বিচার নিয়ে যায় কেউ শয়তানের কি ইজলাস আছে যে ইজলাসে মানুষের দল দলে বিচার নিয়ে যায় সেখানে উকিল আছে তাহলে এই এই তাগুদ বলতে কাকে বোঝন হচ্ছে সুতরাং তাওহিদ পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তাগুতের বিরুদ্ধে কথা বলা না হবে সেইদের দাওয়াত অনেকেই দেয় আমরা এই কথাগুলো বলার কারণে আমাদেরকে বলে খাওয়ারেজ আমি আপনাদেরকে বলি কারো কথায় বিভ্রান্ত হবেন না আমাদেরকে যারা খাওয়ারেজ বলে তাদের বোঝা উচিত খাওয়ারেজদের বিরুদ্ধে আমার লেকচার আছে উসুলের তাকফির উপর আমার কিতাব আছে বর্তমানে লাস্টে যে বই বই রয়েছে তাতে আমি লিখে দিয়েছি উন্মুক্ত তরবারি সেখানে উসুলের তাকফির লেখা আছে ইমান ভঙ্গের কারণ কি কেন একজন লোক কাফের হয়ে যায় এই সব বিষয়গুলো লেখা আছে উসুলে তাকফির আপনারা এগুলো পড়বেন কেবল কান চিলে নিয়ে গেল খবর দিল আর দৌড় দিলেন চিলের পিছনে কানে হাত দিয়ে দেখে নাই কান আছে কিনা এটা পরিষ্কার তাও হেডার দাওয়াত অনেকেই দেয় কিন্তু এই যে মানব রচিত বিধান দিয়ে দেশ চলছে মানব রচিত বিধানে বিচার ফয়সলা হচ্ছে এইগুলোর বিরুদ্ধে তাদের কোনো শব্দ নেই আমরা যখন এগুলো বলি তখন তারা বলে কি এরা খাওয়ারেজ দেশের আইন মানা ফরজ শাসকের বিরুদ্ধে কথা বলা যাবে না কিছু হাদিস পেশ করে আপনাদের পরিষ্কার বলছে হাদিসগুলো খুলে নিজেরা দেখবেন ওনারা যেই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করছে ওই হাদিসগুলো খুলবেন ওনাদের কিতাব থেকেই দেখেন ওনাদের তর্জমা দেখবেন না হাদিসটা দেখবেন ওই হাদিসটা পড়লে বুঝবেন কি জালিয়াতি করেছে তারা এক জায়গায় লেখা আছে লেইসা মিন্নামান সারা হাসিলাহ মিন সাহার হাসিলাহ ইলাল মুস্তা ইলাখিহি যে ব্যক্তি তার অপর কোন মুসলিম ভাইয়ের দিকে অস্ত্র উত্তোলন করলো সে মুসলিম না হাদিসটা এরকম যে তার অপর কোন মুসলিম ভাইয়ের দিকে অস্ত্র উঁচু করলো সে আমার মুসলিমের উন্মত অন্তর্ভুক্ত নয় তর্জমা লেখলো কি যে কোনো মানুষকে অস্ত্র উঁচিয়ে দিলে ভয় দেখালো সে মমিন নয় দেখছেন কি জালিয়াতি হলো এই লোকগুলো বলে আল্লাহ কোরআনে বলেছেন শাসক আনুগত্য করতে তোরা এনেসার উনষাট নাম্বার হাতের একটা অংশ পড়ে তারা পুরোটা পড়ে না ওই অংশে বলা আছে আতি উল্লাহ আতি ওর রাসুল অউলিল আমরে মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসুল আনুগত্য করো অউলিল আমরে মিনকুম এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য এই উলুল আমর বলতে শাসকদেরকে বোঝানো হয়েছে ভালো কথা কিন্তু শুরুতে কি বলা আছে আতি উল্লাহ আল্লাহ আনুগত্য করো আতি ওর রাসুল রাসুল আনুগত্য করো উলিল আমরের শুরুতে আত্মীয় শব্দ আছে নাই কেন নাই বিষয় হচ্ছে এই যে উলুল আমর তথা শাসকদের আনুগত্য করা যাবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই শাসক আল্লাহ এবং আল্লাহ রসুল আনুগত্য করে অর্থাৎ কোরআন সুন্না মোতাবেক যতক্ষণ পর্যন্ত দেশ শাসন করবে অতক্ষণ পর্যন্ত ওই শাসকের আনুগত্য করতে হবে আর যদি ওই শাসক নিজে আল্লাহ আল্লাহ নবীর আনুগত্য না করে তাহলে সে উলুল আমর না সে হচ্ছে উলুল খমর সে মদের হেফাজতকারী ও নিজে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহ দ্রোহী হয়েছে আর আমাদেরকে কি বলবে বলবে যে ওরা রাষ্ট্রদ্রোহী হয়েছে আমরা এরকম শতবার রাষ্ট্রদ্রোহী হতে রাজি দ্রোহী হতে রাজি না পরিষ্কার বুঝতে হবে তাগুত এই শব্দটা আমাদের বুঝতে হবে কোরআন পরিষ্কার বলে দিয়েছে তাগুত আর তারা বিচার ফেসারা নিয়ে যেতে চায় তাগুতের কাছে অথচ তাদেরকে হুকুম করা হয়েছিল তাগুতকে অস্বীকার করতে পরহেজ করতে তাগুত থেকে নিরাপদ দূরে থাকতে তাহলে তাগুত এখানে কি বলা হয়েছে বিচার ফয়সলা যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রসি বিধানে বিচার ফয়সলা করে এখানে কি তাগুত মানে শয়তান শয়তানের কি ইজলাস আছে শয়তানের দরবারে কতগুলো উকিল আছে শয়তানকে দলে দলে বিচার নিয়ে যায় শয়তানের চেয়ার টেবিল আছে তাহলে এই তাহা কামিলা তহগুল বলতে কাকে বোঝানো হয়েছে এটা মনে রাখতে হবে পরিষ্কার এরপরে চতুর্থ নম্বর আয়াত তাহলে তাগুতকে অস্বীকার করা তাগুতকে প্রত্যাখ্যান করা তাগুতকে বর্জন করা তাউহিদের জন্য পূর্ব শর্ত সুতরাং যে কেহ তাও হেদের দাওয়াত দিবে তাও হেদের দাওয়াত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তাগুতের থেকে দূরে থাকার জন্য সাবধান করা না হবে তাগুতের আলোচনা যদি না থাকে তাওহিদের লেকচারে ওই তাওহিদ তাওহিদ বলে বিবৃত হবে না আল্লাহ বলেছেন ওলাকাত বাসনা ফি কুল্লি উম্মাতের রসুলা সব জাতির কাছে রাসুল প্রেরণ করা হয়েছে এই মর্মে নির্দেশ দিয়ে আনে আবদুল্লাহ ওয়াজ তানিবু তাগুত তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে নিরাপদ দূরে থাকো ওরা আরো বলেছেন যেটা আগে বলেছি ফামাই এক বিত তাগুত যে তাগুতকে অস্বীকার করলো প্রত্যাখ্যান করলো বর্জন করলো ফকাদ ইস্তাম সাকাবিল ওরাতিল উসকা সে মজবুত হাতল ধরলো মজবুত করা ধরলো যা কখনো ছিঁড়ে যাবে না তাগুতকে বর্জন করা ছাড়া ইমান হতে পারে এই তাগুত গুলো কারা এটা মনে রাখতে হবে শাসক যারা আইন তৈরি করে তারাও কি ওই আইন দিয়ে যারা বিচার করে তারা কি ওই বিচার কার্য চলার জন্য যারা ওখানে ওকালাতি করে তারা কি পরিষ্কার হয়ে গেল এরপরে আর এক দল আছে তাগুতেরই কোরআন বলছে সুরায় নিসা চার নাম্বার সুরার ছিয়াত্তর নম্বর আল্লাহ বলছেন الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আল্লাহ তারা বলছেন আল্লাদিন আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা মুমিন তারা আল্লাহ রাস্তা যুদ্ধ করে কাফারু আর যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে কার পথে যুদ্ধ করে তাহলে বোঝা গেল তাগুতকে তাহলে এখানে তাগুত হচ্ছে ওই ব্যক্তি বা গোষ্ঠী বা দল যাদেরকে প্রতিষ্ঠিত করাবার জন্য একদল লোক যুদ্ধ করে মারামারি করে আচ্ছা।, আচ্ছা আচ্ছা ঠিক আছে খাওয়ানোর সমস্যা হচ্ছে না মানে আচ্ছা এখানে পরিষ্কার হয়ে গেল তাহলে তাগুত এখানে বুঝলাম কারা যাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একদল লেখ কি করে যুদ্ধ করে দেখেন না মিছিল করে কেমন নেতা আছে আছে কে তুরাবালি এবার শুরু হয় তুরাবালি তাহলে ওদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কি করা হয় কেউ জনকের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে কেউ ঘোষকের আদর্শ প্রতিষ্ঠা করার যুদ্ধ করে এই তো ব্যস্তম নাকি এটা পরিষ্কার আল্লাহ তারা এখানে বলে দিয়েছেন যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে তাহলে বোঝা গেল তাগুত হচ্ছে এমন এক গায়রুল্লাহ যেই গায়রুল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য একদল লোক প্রাণ দিয়ে যুদ্ধ করে কি করে পেল না কেতাল করে যুদ্ধ করে প্রাণান্তকার লড়াই করে সংগ্রাম করে বিষয়গুলো পরিষ্কার কিনা তাহলে এই তাগুতকে বর্জন করা ছাড়া ইমান পূর্ণ হতে পারে এবারে আমরা আয়াত থেকে দেখালাম যে তাগুতগুলো কি কি আছে তাগুতের বৈশিষ্ট্যগুলো কোরআনে কি বলা হয়েছে এরপরে কারো বিষয়গুলো অস্পষ্ট আছে এই তাগুতের বিরুদ্ধে কথা বললে বলে যে খাওয়ারেজ হয়ে গেছে না আপনারা এদেরকে ধরবেন যে জসিমুদ্দুর রহমানের কোন বিষয়টা কোন আকিদাটা খরচ আকিদা আন্দাজে বলতে হবে না এরপরে কোন কথাটা কোরআন সুনার দলিল ভিত্তিতে বাতিল হয়ে গেছে এরা বলে জসিমুদ্দিন রহমানই গুমরা হয়ে গেছে আগে ভালো ছিল কেউ বলে আগে ভালো ছিল এখন বন্ধ হয়ে গেছে হ্যাঁ ঠিকই তো আছে তোমাদের ভণ্ডামি ততক্ষণ পর্যন্ত হাতে কলমে ধরাই নাই ততক্ষণ ছিলাম কি ভালো আর এখন যখন তোমাদের ভণ্ডামিগুলো কোরআন আয়াত দিয়ে হাদিস দিয়ে চোখে আঙ্গুলি দেখানো হচ্ছে এখন তোমাদের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়েছে এখন গেছে খারাপ হয়ে আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা এই সিটগুলো দেওয়া হচ্ছে এইটা শুধুমাত্র নিয়ে ফালাই রাখার জন্য না কোরআন আয়াত আপনার আদব করবেন এগুলোকে খেয়াল রাখবেন এগুলো সাধারণ জিনিস না এগুলো আপনার এক একটা সিট এক একটা আপনার সম্পদ আমি জানি এই প্রোগ্রাম আপনার কেউ আছে সেই লালমনির থেকে আসছে কেউ বরগুনার থেকে আসছে সারা বাংলাদেশের প্রান্ত থেকে আসছেন এই একটা সিটকে যদি মনে করেন যে এটার দাম এক টাকা পড়ছে সামানো না এইটা আপনার আসতে যত খরচা সবটা পড়ছে এটার জন্য কারণ তার চেয়ে অনেক বেশি এটা মূল্যবান এটার মধ্যে সাজানো গুছানো বিষয়গুলো নিয়ে আয়াত দেওয়া আছে সব আপনি আমার লেকচার শুনলে এতগুলো আয়াত একসাথে পাবেন না লিখে দেওয়া হলো কি জন্য আজকের এই প্রোগ্রামটা আপনাদের বুঝতে হবে এইটা কোনো সাধারণ ওয়াজ মাহফিল না এই প্রোগ্রামটা একটা কর্মী সম্মেলন কর্মী প্রশিক্ষণ আমাদের যদিও কোনো দল নাই দলবিহীন কি আছে আমাদের কর্মী আছে দায়ী আছে যারা শুধুমাত্র কার দল করে আল্লাহর রাস্তা যারা কেতাল করবে যুদ্ধ করবে আল্লাহর রাস্তার যারা কর্মী আল্লাহর দিকে যারা দাওয়াত দেয় সেই কর্মীদের প্রশিক্ষণ এখানে কাজে আপনারা খেয়াল রাখবেন এবারে আমরা দেখো বড় বড় গুলো কি আছে বড় বড় গুলো যেমন প্রথম তাগুদ শয়তান প্রথম তাগুদকে তাগুত আমরা বলেছি যে নিজে এবাদত নেয় আল্লাহর এবাদত করার পরিবর্তে সীমা লঙ্ঘন করে যে নিজে এবাদত নেয় আল্লাহ দাসত্ব করার সীমানা অতিক্রম করে যে নিজে মানুষের দাসত্ব নেয় তো শয়তানও দাসত্ব নেয় সুরাই ইয়াসিনে বলা আছে আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান হে বনি আদম আমি তোমাদেরকে কি বলে রাখি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না এখানে পরিষ্কার যে মানুষ শয়তানের কি করে তো শয়তানের এবাদত কেমনে করে কেউ তো স্বীকার করবে না তার মানে শয়তান যেটা করতে বলে ওইটা করাই হচ্ছে শয়তানের এবাদত করা অর্থাৎ পরোক্ষভাবে সে শয়তান এবাদত নেয় এই কারণে শয়তান একটা তাবুত এরপরে শাসক এটা তো পরিষ্কার হয়ে গেছে আগের আলোচনাতেই বিচারক এগুলো কি তাগুদ পীর ফকির এগুলো তাগুদ কেমনে পীর ফকিররাও এবাদত তৈরি করে দেয় তৈরি করে দিয়ে তারপরে তাদের তৈরি করা এবাদত মানাই মানে কি করা তাদেরকে এবাদত দেওয়া অতএব তারাও তাগুত তাছাড়া কিছু আমি দেখাইলামই যে যেমন তাদের নামে পশু জবাই করা হয় তাদের নামে মান্নত করা হয় এগুলো আল্লাহর এবাদত এগুলো কি করা হয় পীরের দরবার থেকে যাওয়ার সময় প্রিন্সিপাল যায় হ্যাঁ এ সমস্ত কি এগুলো সকলে এবাদত অবশ্য প্রিন্সিপালে যখন এবাদত না এগুলো তৈরি করা এবাদত এরপরে গণক জ্যোতিষী জাদুকর এরা গায়েব জানার দাবি করে এগুলো তাগুত আল হাওয়া নিজের প্রবৃত্তি আল্লাহর হুকুম একটা আর নিজের মনে চার একটা তা আল্লাহর পরিবর্তে ইবাদত করলো কার ফজর আদান হয়ে গেল আল্লাহর হুকুম হাইয়ার আসসালা আসসালা তো খরমিনা নাওম চলে আসো আর নফসে কয় না না আর নাওম খরমিনা সালাত সালাতের চেয়ে ঘুম ভালো আল্লাহর ডাক হচ্ছে ঘুমের চেয়ে নামাজ ভালো নফস বলল কি নামাজের চেয়ে ঘুম ভালো ঘুমাই একটু তাহলে এখন যে আল্লাহর হুকুম বাদ দিয়ে পূজা করলো কার এই প্রত্যেকের উপর আমার ওই যে বিস্তারিত দলিল যে লেখা আছে কেতাবুল ইমান কেতাবুল আকায়দের ভিতরে ওখান থেকে পড়ে নেবেন এবারে আমরা আসব আল্লাহ বলছেন তাগুতকে বর্জন করতে প্রত্যাখ্যান করতে কেমনে করব বড় বড় তাগুতগুলো বিস্তারিত বললাম আজকে যেহেতু অল্প সময়ের মধ্যে এগুলো বিস্তারিত আর তাছাড়া আমার লেকচারে আছে এগুলো বইতে আছে এটা শুধুমাত্র আপনাদেরকে হাতে একটা দলিল দিয়ে দেওয়া আমরা কিভাবে তাগুতকে বর্জন করব দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে তাগুতকে বর্জন করতে হবে সেটা আমরা পাঁচভাবে করতে পারি এক হচ্ছে তাগুতের এবাদত বাতিল এই আকিদা পোষণ করা প্রথম এই যে তাগুতের এবাদত করা যাবে না এটা বাতিল তাগুত এবাদত করা এই আকিদা পোষণ করা তাগুত যখন চিনলাম তাগুত এক শ্রেণীর পীর ফকির তাগুত শাসক এক শ্রেণীর শাসক তাগুত যখন চিনতে পারলাম এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই তাগুত সম্পর্কে আকিদা রাখা যে তার আনুগত্য করা যাবে না এই সম্পর্কে কোন আয়াত পরিষ্কার আল্লাহ তারা বলছেন ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل আল্লাহ তারা বলছেন যে এটা এই জন্য যে নিশ্চয়ই আল্লাহই সত্য এবং তার পরিবর্তে তারা যাকে ডাকে অবশ্যই তা বাতিল এই বাতিল যে আকিদা পোষণ করা দুই নম্বর কাজ হচ্ছে তাগুতকে পরিত্যাগ করা ও তাগুত থেকে দূরে থাকার মাধ্যমে বর্জন করা ওটা আমরা তাকে দিয়েছি সুরায় নাহালের ছত্রিশ নম্বর আয়াত থেকে ওলাকাত বাস নাফিকুল্লি উম্মত রাসুলা আনে আবদুল্লাহ তানিবুত তাগুত তাগুত থেকে নিরাপদ দূরে থাকা তার মানে তাগুত যে হুকুম করে তাগুতকে মিশা যাবে না তাদের সাহায্য করা যাবে না তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না এরপরে তিন নম্বর দুশ্মনী বা শত্রুতা করার মাধ্যমে তাগুতের সঙ্গে আমাদের দুশ্মনী করতে হবে মনে মনে তাদেরকে শত্রু ভাবতে হবে তাদেরকে বন্ধু ভাবা যাবে না কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহ তারা বলছেন قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين এখানে পরিষ্কার বলা হলো যে ওরা আমাদের দুশ্মন হ্যাঁ ওরা সবাই আমার দুশ্মন আদুবুল্লি ওরা আমার দুশ্মন একমাত্র আল্লাহ ছাড়া তাহলে আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা তারা সব আমাদের কি এই শত্রুতা ভাবতে হবে এদেরকে এরপরে চার নাম্বার হচ্ছে ক্রোধ ও ঘৃণার মাধ্যমে কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহ তালা বলছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقولهم قومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده এখানে আল্লাহ পরিষ্কার বলছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কি করেছেন তিনি এজ কামুল কৌমিহিম এজ কালুল কৌমিহিম যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল মিনকুম নিশ্চয় আমরা তোমাদের সাথে তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম তোমরা আল্লাহর পরিবর্তে আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করো তাদের থেকে এবং তোমাদের থেকে আমাদের সম্পর্ক ছিন্ন করলাম কোনো সম্পর্ক নেই তাহলে প্রথম কাজ হচ্ছে এই তাগুতে থেকে সম্পর্ক চিহ্ন করা বারা করা আল ওয়ালাওয়াল ইনশাল্লাহ আপনারা এই লেকচার লেকচারগুলোতে আসবেন ইনশাল্লাহ এরপরে আমরা আল ওয়ালাওয়াল বারার উপর লেকচার দেব ইনশাল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা বিষয় অনেকগুলো তৈরি যাচ্ছে কিন্তু এই জাতি তো আসলে এগুলো জানে না এই জাতি জানে কেমনে সহজে বেহেস্তে দেওয়া যাবে এখানে পরিষ্কার বলা আছে ইনশাল্লাহ আমরা এটার আলোচনা করবো ইন্না মিনকুম অমিম্মা তাবুদুন আমিন দুনিল্লাহ আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করো তা থেকে বারা করলাম সম্পর্ক ছিন্ন করলাম এরপরে বলছেন কাফার না বিকুম আমরা তোমাদেরকে মানি না এরপরে বলছেন বাই কুমুলে আদা আমাদের মাঝে আর তোমাদের মাঝে চির শত্রুতা এবং চির ঘৃণা শুরু হয়ে গেল হাত্তা তুমিনু বিল্লাহ ওয়াহদা যতক্ষণ এক আল্লাহর আনুগত্যে ফিরে আসবে তাহলে এদের সাথে ঘৃণা করতে হবে করব রাখতে হবে এরপরে অস্বীকার করার মাধ্যমে যেটা আমরা সুরা বাকার দুস্থাপনার মাঝে বলেছি হামাই ইয়াকফুর বিত তাগুত এইভাবে তাগুতকে বর্জন করতে হবে তাহলে পরিষ্কার হয়ে গেল সাত নম্বর কি আছে ও তাকলিদে আবা তাগুত আরেকটা আছে তাকলিদে আবা এটা রয়ে গেছে বাপ দাদার অনুসরণ আল্লাহ আকবার যখনই কোরআন হাতে দলিল দেওয়া হয় তো বলে কি বাপ দাদার যুক্তে করে আসছি অমুক হুজুর নাকি কম বুঝে ওই যে চিংড়ি মাছ যখন সামনে চলে পানির ভিতরে একটু একটু আস্তে আস্তে হাঁটে আজ সামনে কোনো বাধা পায় এক ধাক্কায় অনেক দূর চলে গেছে আপনি যখন কোরআন হাতির দিয়ে আস্তে আস্তে দলিল দিয়ে বুঝাইবেন একটু তো বুঝছিল যখনই ওই হুজুরের কাছে গেল হুজুর বলবে কি আরে আমরা কি কম বুঝি এত হুজুররা কম বোঝে বাপ দাদা যুক্তি করে আসছি এক ধাক্কায় আপনি যা বুঝাইলেন সব শেষ আবার কোরআন হাদিস বাদ দিয়ে আমি এই জন্য বলেছি তাগুত খালি কোন ব্যক্তি না তাগুত পূর্বপুরুষ হতে পারে তাগুত দল হতে পারে একটা দলকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে ওই দলটাই কি তাগুত একটা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর মতবাদ বাদ দিয়ে ওটার জন্য সংগ্রাম করে ওটা কি তাগুত আল্লাহর কোরআন হুকুম বাদ দিয়ে বাপ দাদার অনুসরণ করে বাপ দাদার রসম রেওয়াজের এই বাপ দাদার রসম রেওয়াজটাও কি এটাকে বলে তাকলিদে আবা এর উপরে আমার দলিল আছে অনেকগুলো যখনই কোনো নবীদেরকে বলা হয়েছে নবীরা দাওয়াত দিয়েছেন জাতিকে তারা বলছে অজাত না আবা না আমরা বাপ দাদার যুগ থেকে কাজটা পেয়েছি বাপেরা করেছে দাদারা করেছে তুমি কি বেশি বুঝো আমাদের কি মুক্তি নাই আমাদের কি মহাদ্দেশ নাই আমাদের সব আছে আপনি যখন কোরআন শোনার দলিল দেবেন তখন সে বলবে কি আরে তুমি তো কোরআন পড়তে জানো না তুমি তো আদিন পড়তে জানো না তুমি আরবি পড়ো আপনি বলবেন যে আমি আরবি যদি বুঝি না আমার কাছে নাম্বার আছে আয়াতে আগে বলেন যে এটা কোরআনে নাই তাহলে আমি তৈরি করবো আমি যেটা বললাম সেটা কোরআনে আছে কিনা যে বলেন আপনি নাকি আমি পড়তে পারি কি পারি পরের কথা আমি যেটা বললাম সেটা কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা যদি বলেন নাই তো বলেন নাই রেখে দেন জীবনে লাগবে না কারণ জানে কোরআনে আছে আপনাকে বোকা বানাবার জন্য খালি ধাক্কা মাছ একটা এরা কোন দলিল পেশ করতে পারবে না ইনশাল্লাহ এই জন্য ভয়ের কোন কারণ নাই স্থির ভাবে দাঁড়াবেন শক্ত হইয়া মার খালে খাবো কার জন্য এই বাপ দাদার পূজাটাই চলছে বেশি এখন কোরআন হাদিসের দলিল যতই বলেন আল্লাহর নবী সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে কি বলেছেন তারাক তো ফিকুম আমর আইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি এখানে কি বলছেন যে একটা হচ্ছে বড় বড় পীর আর একটা বাপদাদার রসম এখন তো সেটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তারা তো ফিক মাম রাহিন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি বিহিমা তোমরা পদভ্রষ্ট হবে না পদস্ফলিত হবে না পদচ্যুত হবে না গোমরা হবে না বিভ্রান্ত হবে না মা তোমার সত্যুম বিহিমা যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা সত্যভাবে ধারণ করবে সেই দুটো জিনিস কি কি কিতাব আল্লাহ অসুন্নাত রসুল অসুন্নাত নবী একটা হচ্ছে আল্লাহ কিতাব কোরআন একটা হচ্ছে রসুলের সুন্না সহি হাদিস বাস এই দুটো মানতে হবে রসুলের তরিকা এর বাইরে যাওয়া যাবে নাকি আল্লাহ তারাও বলেছেন সুরাই নেসার উনষাট নামাজের শুরুতে বলেছেন যে তোমরা আল্লাহ করো রাসুলের করো তোমাদের উরুল আহমদা করো এরপরে কি বলেছেন এরপরটা পড়েন আর এরপর ওই আয়াতি বলা আছে তুমফি যদি তোমরা কোনো বিষয়ে তানাজুক লিপ্ত হও ঝগড়া বিবাদ লিপ্ত হও মতবিরোধ দেখা দেয় তোমাদের মধ্যে মতামানক্য দেখা দেয় তাহলে কি করবা বড় বড় ফিরে কাছে যাও আল্লাহ কি বলছেন শুনুন ফাইং তানাজা তুমফি শাইইন যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও মতবিরোধ দেখা দেয় মতানক্য দেখা দেয় আল্লাহ রসুল তাহলে তোমরা ওটাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে ফিরিয়ে দাও আল্লাহর কাছে ফিরিয়ে দাও মানে কোরআন সঙ্গে মিলাও রাসুলের কাছে ফেরত দাও মানে রাসুলের হাতির সাথে মিলাও মিলানোর পরে যেটা কোরআন শূন্য অনুযায়ী মিলবে ওইটা মানো যেটা মিলবে না সেটা মানা যাবে যত বড় পীর বলে গেছে সব পীর একাত্তরে বলে মানা যাবে এই হলো আমাদের পরিষ্কার বক্তব্য এর পরিবর্তে যদি কোনো ব্যক্তি বেশি সংখ্যায় লোক দেখলো বড় বড় মুক্তি মহাদেশ দেখলো পীর দেখলো তাহলে কোরআন সুন্না বাদ দিয়ে যদি এই বাপটা করতে করা হয় তাহলে ওইটাই কি তাগুত বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা চারটে বিষয় লেখা দিয়েছি এরপরে জোহরের পরে আমাদের মূলত আরো কিছু প্রোগ্রাম আছে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন একটা শিরোনাম দেখা যাচ্ছে institute of Islamic education and research সংক্ষেপে আই আই ইআর এটা হচ্ছে আমরা চাচ্ছি এই মার্কাজটা একটা মাদ্রাসা ঠিক এরকম ভাবে একটা পুরা দেশটাকে আমরা একটা মাদ্রাসা বানাতে চাই এটা কোনো রাজনৈতিক দল আমি ক্লিয়ার করছি এটা কোনো দল না কোন দলের সঙ্গে আমাদের সংঘর্ষ নেই বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা সহি আকিদার দাওয়াত দেয় সহি মানহাজে কাজ করে আমরা তাদের সহায়ক কারণ হচ্ছে এই যদি দেশে কোনো একটা বড় ধরনের কিছু কাজ করতে হয় আনসার প্রয়োজন আছে কিনা আমরা সে আনসার তৈরি করার জন্য সম্পূর্ণভাবে একটা শিক্ষামূলক প্রোগ্রাম হাতে নিয়ে সারা দেশে কাজ করতে চাই এখন আপনাদের কেন যোগাযোগ করব আপনারা দেখেছেন যে আমরা যাদের নাম্বার ছিল তাদের সকলের নাম্বারে মেসেজ চলে গেছে এখন আমরা যাচ্ছি পুরা নেটওয়ার্ক একটা কম্পিউটারে নিয়ে আসতে যাদের কোনো আপত্তি নেই তারা জোর করে থাকবেন আমরা একটা ফর্ম দেবো সে ফরমে এক পেশে কিছু শর্ত আছে অঙ্গীকার নামা আছে ভালো করে পড়ে শুনে ফরমটা পূরণ করে জমা দিবেন যারা ফরম জমা দিবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রোগ্রামে তাদেরকে আমরা একবারে এক মেসেজে সারা দুনিয়া দাওয়াত পৌঁছে যাবে ইনশাল্লাহ এইভাবে আপনাদেরকে আমরা সঙ্গবদ্ধ রাখবো ইনশাল্লাহ আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আপনাকে ফোনে পাওয়া যায় না আপনারা জানেনি যে সারা দুনিয়াতে কাজ চলছে আমি যদি ফোন নিয়ে বসে থাকি তাহলে আমি কেমনে কাজ করব সারাদিন আমাকে ফোনের সাথে কথা বলতে হবে আর আপনার তো মাসাল্লাহ দুই একজনে তারা ফোন ধরতে পাইলেন আমাকে পাওয়ার পরে আর সারতেই চায় না মোটে দুই এক কথা বললে হয়তো মাঝে মধ্যে কথা বলা যায় কিন্তু দেখা যায় কথা বললে মোটে ছাড়তেই চান না ভালো কথা মহাব্বতের আবু দিজাম ভাই আপনারা বেশি মহব্বত করেন সেজন্য ছাড়তে চাচ্ছেন না কিন্তু আমি তো আপনাকে এত মহব্বত করে যদি সময় দেই তো আমার তো অন্য কাজ বন্ধ হয়ে যাবে এই কাজগুলো করতে সময় লাগে না এই শীতগুলো তৈরি করা তৈরি করে আজকে আপনাদেরকে বলা হয়েছে আপনি এখন একটা সম্পদ পেয়ে গেছেন এখন ছয় মাসে দিয়ে দাওয়াত দেন নিজে পরে না দাওয়াত থাকেন আবার আমরা আবার যখন ডাকবো তখন আবার আর এক ভিন্ন বিষয়ের উপরে সিদ্ধ হবে ইনশাল্লাহ তো এই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি এটা সম্পূর্ণ শিক্ষামূলক ব্যাপার এবং এর মাধ্যমে আমরা সব জায়গায় একটা নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি এটা পরিষ্কার আমি বারবার বলছি আমরা কোনো দল পছন্দ করি না এই জন্য একটা নাম দিয়েছি কি যেমন মার্কাজ উলুম আল ইসলাম এটার নাম কি এটার নাম হচ্ছে মার্কাজ মানি সেন্টার উলুম মানি এডুকেশন আর ইসলামের ইসলামিক তাহলে ইসলামিক এডুকেশন সেন্টার ওইটার সাথে মিল রেখে করা হয়েছে সুতরাং এটা একটা মাদ্রাসা যেমন এখানে আছে স্থায়ী মাদ্রাসা আর একটা মাদ্রাসা আমরা করতে যাচ্ছি ভ্রাম্যমান মাদ্রাসা এই মাদ্রাসা চলবে কম্পিউটারে এই মাদ্রাসা আমরা ইন্টারনেট ক্লাস করবো ইনশাল্লাহ আপনারা দেখবেন ইন্টারনেটে আমি বসবো আপনারা সারা দেশ থেকে দুনিয়ার থেকে বসবেন আপনাদেরকে আমি দেখবো আপনারা আমাকে দেখবেন আপনারা প্রশ্ন হাত উঠাবেন ওখানে আমরা আবার ওখানে বহিষ্কারের নিয়ম আছে হ্যাঁ যে উল্টে পালা কেটে দেওয়া যাবে ওখান থেকে তো নেটের ভিতরে এরকম একটা সিস্টেম আমরা চালু করবো ইনশাল্লাহ তো মূলত এইরকম একটা বড় পরিকল্পনা নিয়ে আমরা যে কাজ শুরু করেছি তারই একটা প্রথম কর্মসূচি আজকে এরপর ইনশাল্লাহ এখানে বড় প্রতিষ্ঠান আমাদের করার খেয়াল এইখানে তো আপনারা দেখেছেন আমরা এখানে একটা বড় হল করার চিন্তা ভাবনা আছে এরপরে আপনাদের এটা কয়েকটা যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে এত কষ্ট দেওয়া লাগবে না কষ্ট করেছেন আপনারা আপনাদের জন্য না পর্যাপ্ত পরিমাণ উজুর ব্যবস্থা আছে না গোসলের ব্যবস্থা আছে ইনশাল্লাহ আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন আল্লাহ তালা মঞ্জুর করে তাহলে ইনশাল্লাহ দেখবেন যেখানে একটা বড় প্রতিষ্ঠান হয়ে যাবে আর তখন আরো ব্যাপকভাবে কাজ করা যাবে ইনশাল্লাহ এবং এভাবেই আমরা একটা এই সমাজে মদিনায় যেভাবে আল্লাহ রসুল সাল্লাম একটা বিপ্লব তৈরি করেছিলেন ঠিক এখন আমরা একটা বাংলা জমিনে একটা বড় ধরনের বিপ্লব তৈরি করতে চাই ইনশাআল্লাহ এরপরে যে ভাইরা আমাদের অন্য অন্য জায়গায় কাজ করছে পর্যন্ত অন্য অন্য ময়দানে যারা কাজ করছে ভিসাবিলীরা কাজ করছে আমরা তাদের সহযোগী হিসেবেই কাজ করছি কাজে এখানে কোনো বিভ্রান্তি ছড়াবার সুযোগ নেই কেউ যেন কথা না বলে জসিম একটা দল করেছে এখন তো আমাদের দলে ক্ষতি হবে এরকম বেশি পণ্ডিত যারা এদেরকে আপনারা বলবেন যে ভাই উনি কোনো দল করেন না দল পছন্দ করেন না উনি কোনো আমির মোমিন না উনি শুধুমাত্র মুসলিম উম্মার ভিতরে একটা কোরআন হাদিসের দাওয়াতের বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করছেন দুইটা কাজ আমাদের মানসা একটা হচ্ছে আকিদা আকিদা তো তৌহিদ সহি আকিদা মুসলিম উম্মার মধ্যে অন্তরে বসাই দেওয়া আর দুই নম্বর হচ্ছে মুসলিম জাতিকে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সঠিক পথ তথা জিহাদের পথে মানুষকে উদ্বুদ্ধ করুন বাস এই দুইটা আমাদের কাজ এই জন্য যারা রাজি আছেন জোহরের পরে আপনারা থাকবেন ইনশাল্লাহ ফরম দেওয়া হবে পূরণ করবেন আরো কিছু কথা আছে এরপরে আপনাদের কিছু বলার সুযোগ দেওয়া পরে শুনতে থাকবে এরপর আপনি বিদায় হবেন ইনশাল্লাহ আর একটা কথা বলে জোহরের পরে সালাতের যে কাতার থাকবে আপনারা কাতারই বসে থাকবেন কেউ নজর করবেন না কারণ আপনারা জানেন যে আমাদের কাছে সীমিত আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে ব্যাপকভাবে করা যেতে পারে নাই তো যদি এলোমালো হয়ে যায় তো বাইরের থেকে লোকজন এসে ডিস্টার্ব করবে এই জন্য সালাতের সঙ্গে সঙ্গে আমরা আর বিলম্ব করবো না ফরজ সালাতে সালাম ফিরাবার সাথে সাথেই আপনাদেরকে প্যাকেট দেওয়া হবে যার তোমাদের খেয়ে আবার শৃঙ্খলার সাথে এতক্ষণ যেমন ছিলেন এরকম বসে পারবো আর কথা বলে আপনারা যারা একটু বিরতি পাইলে এটি ঘোরাফেরা করবেন না আপনারা জানেন আমরা গত যে সম্মেলন করেছিলাম সেই সম্মেলন ওখান থেকে কিছু ভাইদেরকে ধরে নিয়ে গেছিল পুলিশে কারণ আলো মালো ঘুরলে সমস্যা তো বকরি হাদিস আছে না যে জামা সাধারণ থাকা বিচ্ছিন্ন হলে কি করে নেকড়েবাকে ধরে নেয় তো বর্তমান নেকড়েবাক দুই রকম কয় রকম বোঝেন না কয় রকম নেকড়েবাক আছে একটা পোশাক পোশাক ছাড়া বুঝতে পারছেন তো কাজেই খেয়াল রাখবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সংস্থার লোক আছে গোয়েন্দা বিভাগের লোক আছে তো আপনারা সেভাবে সতর্কতা সতর্ক করে আলো বলে কথা বলবেন না কথা আমরা তো আমাদের এটা একটা ইনস্টিটিউট একটা শিক্ষামূলক ব্যবস্থা এটা এখান থেকে কোনো জেহাদের হুকুম দেওয়া হচ্ছে না এখান থেকে কোনো বোম মারার হুকুম দেওয়া হচ্ছে না এখান থেকে একদল মমিন তৈরি করা হচ্ছে যারা এই জমিনে দিন কায়েমের জন্য নেতৃত্ব দিবে ঠিক আছে আপনারা ইনশাল্লাহ এই জমিনে দিন কায়েম করার জন্য নেতৃত্ব দিবেন আপনারা আল্লাহ সুবাহ সকল কবুল আমিন